ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই রাস্তার মোড়ে মোড়ে দেখো কবর খুঁড়ে মাজার করে অযথাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই রাস্তার মোড়ে মোড়ে দেখো কবর খোরে মাজার করে অযথাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই অনেক মাজার আছে মাটি খুঁড়ে পাবে যে কুকুর মরা অনেক মাজারের বাবার খানকা দেখো গাঞ্জায় ভরা অনেক মাজার আছে মাটি খুঁড়ে পাবে যে কুকুর মরা অনেক মাজার আছে মাটি খুঁড়ে পাবে যে কুকুর মরা অনেক মাজারের বাবার খানকা দেখো গাজায় ভরা রাত্রি গভীর হলে পীর মুরিদ মিলে রাত্রি গভীর হলে পীর মুরিদ মিলে কি যে কাণ্ড করে ভাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই রাস্তার মোড়ে মোড়ে দেখো কবর খুঁড়ে মাজার করে অযথাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই আমার দেশে আছে এমন পীর মুখে তেনে যার দারি তবুও নাকি সে আশেকে রাসুল পরকালের কাণ্ডারি আমার দেশে আছে এমন পীর মুখে তেনে যার দারি তবুও নাকি সে আশেকে রাসুল পরকালের কাণ্ডারি নিজেই জাহান নামি করে শুধু ভণ্ডামি নিজেই জাহান নামি করে শুধু ভণ্ডামি মুরিদের কথা পরে ভাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই রাস্তার মোড়ে মোড়ে দেখো কবর খুঁড়ে মাজার করে অযথাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই রাজনীতিতেও ঢুকছে ভেজাল পাবে না ভেজাল ছাড়া হাট বাজারের পণ্যের নেই তাও মালিনে ভরা রাজনীতিতেও ঢুকছে ভেজাল পাবে না ভেজাল ছাড়া হাট বাজারের পণ্যের নেই তাও ফরমালিনে ভরা নির্বাচন এলে দরদি কথা বলে নির্বাচন এলে দরদি কথা বলে ভোটের পরে আর নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই রাস্তার মোড়ে মোড়ে দেখো কবর খুঁড়ে মাজার করে অযথাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ইমান আমলেও ঢুকছে ভেজাল ঢুকেছে সব সেক্টরে মানুষকে দেখাতে যশ খেতি বাড়াতে কেউ বানা মাঝ পরে ইমান আমলেও ঢুকছে ভেজাল ঢুকেছে সব সেক্টরে মানুষকে দেখাতে যশ খেতি বাড়াতে কেউ বানা মাঝ পরে ভেজাল ছাড়া ভাই দুনিয়াতে কিছু নাই ভেজাল ছাড়া ভাই দুনিয়াতে কিছু নাই আসল যে কোথায় পাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই রাস্তার মোড়ে মোড়ে দেখো কবর খুঁড়ে মাজার করে অযথাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই ভেজালের ছড়াছড়ি দেশটা জুড়ে ভালো জিনিস আর নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই পীর বাবাতে দেশটা ভরা খাটি পীরের দেখা নাই প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত